আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীনা মোহাম্মদ আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ প্রিয় দর্শক রিসালাতুল হাদিস অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছে শুভেচ্ছা ও স্বাগত আজও আমরা সাহি বুখারি থেকে একটি দীর্ঘ হাদিস আলোচনা করব এবং সময় থাকলে অন্য হাদিসে আমরা যাব ইনশাআল্লাহ কিতাবুবাদ ওয়াহি থেকে শেষ যে হাদিসটি আছে এবং শেষ যে পরিচ্ছেদ ছয় নম্বর পরিচ্ছেদ বাব সেত্তা সেখান থেকে হাদিসটি আপনাদের সামনে আমরা পরিবেশন করব এই হাদিসটি মূলত রোম সম্রাট হিরাক্লিয়াস রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষে যে বিবৃতি দিয়েছিলেন পক্ষে বিবৃতি দিয়েছিলেন সেই ঘটনাটাই এখানে সুন্দরভাবে চিত্রিত হয়েছে উঠে এসেছে এবং আবু সুফিয়ান যিনি প্রথম দিকে ইসলামের অতি বড় শত্রু ছিলেন এবং শেষে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এক সময় তার মুখে যখন তিনি ইসলাম গ্রহণ করেননি ইসলামের পক্ষে অনেকগুলো সত্য স্বীকৃতি উঠে এসেছে এতে ইসলাম যে সত্য ধর্ম ইসলাম যে আল্লাহ তালার পক্ষ থেকে অবতারিত অহিভিত্তিক একটি জীবন ব্যবস্থা সেটি কিন্তু ফুটে উঠেছে আসুন আমরা এই দীর্ঘ হাদিসটির কিছু আরবি অংশ আমরা প্রথমে পড়ি এবং তারপরে তার ট্রান্সলেশন ও ব্যাখ্যা পেশ করি এবং তারপরে চেষ্টা করবে থেকে যে শিক্ষা আমরা পাই সেটি তুলে নিয়ে আসার জন্য ইমাম বুখারি রাহমাহুল্লাহ তিনি বলছেন حدثنا أبو اليمان الحكم ابن نافع قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عبيد الله ابن عبد الله ابن عتبة ابن مسعود عن عبد الله بن عباس أخبره أن أبا سفيان بن حرب أخبره أن هرقل أرسل إليه في ركب من قريش وكانوا تجارا بالشام في المدة التي كان رسول الله صلى الله عليه وسلم ماد فيها أبا سفيان وكفار قريش فأتوه وهم بإليا فدعاهم في مجلسه وحوله عظماء الروم ثم دعاهم ودعا بترجمانه فقال أيكم أقرب نسبا بهذا الرجل الذي يزعم أنه نبي فقال أبو سفيان فقلت أنا أقربهم نسبا فقال أدنوه مني وقربوا أصحابه فجعلوهم عند ظهره ثم قال لترجمانه قل لهم إني سائل هذا عن هذا الرجل فإن كذبني فكذبوه فوالله لولا الحياء مني لولا الحياء مني لولا الحياء من أن يأثروا علي كذبا لكذبت عنه ثم كان أول ما سألني عنه إلى آخر الحديث এখানে হাদিসটা অনেক বড় সেই জন্য প্রিয় দর্শক আমরা এর বাংলা তর্জমাটা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আমাকে আবুল ইয়ামান আল হাকাব এবং নাফে বলেছেন এবং তিনি বলেছেন যে আমাকে শোয়াইব জুহরি থেকে বর্ণনা করেছেন এবং জুহরি বলছেন যে আমাকে ওবায়দুল্লাহ এবন আবদুল্লাহ ইবনু অতুবা ইবনু মাসউদ তিনি সংবাদ দিয়েছেন যে আবদুল্লাহ ইবনু আব্বাস তাকে বলেছেন আবু সুফিয়ান ইবন হার্ব তাকে অবহিত করেছেন যে হেরাক্লিয়াস হেরাক্লিয়াস যে ছিল রোমের রাজা রাজা হেরাক্লিয়াস একবার তার কাছে কিছু লোক পাঠালেন কার কাছে আবু সুফিয়ান এপনি হার্বের কাছে কিছু লোক পাঠালেন তিনি তখন ব্যবসা উপলক্ষে কোরাইশদের কাফেলায় সিরিয়া ছিলেন আবু সুফিয়ান তখন সিরিয়া অবস্থান করছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সে সময় আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন অর্থাৎ এই সময়টা সেই সময়ের প্রাককালে তখন যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল হিসাবেই ছিলেন এবং তিনি মক্কার কোরাইশদের সাথে এবং আবু সুফিয়ানের সাথে একটা সন্ধিতে আবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার সাথী সহ হেরাক্লিয়াসের নিকট আসলেন যেহেতু হেরাক্লিয়াস তাকে খবর দিয়েছে হেরাক্লিয়াসের কাছে আসলেন এবং তখন হেরাক্লিয়াস ছিলেন ইলিয়া ইলিয়া আমরা দেখতে পেয়েছি এই শব্দটা হাদিসের মধ্যে এসেছে ইলিয়া মানে হচ্ছে এখানে জেরুজালেম শহরের আরেকটা নাম এলিয়া এলিয়া জেরুজালেমে ছিলেন হিরাক্লিয়াস তাদেরকে তার দরবারে ডেকে পাঠালেন তারা যখন জেরুজালেম ছিলেন জেরুজালেম থেকে তার দরবারে ডেকে পাঠালেন তার নিকটে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল ওদামা ও রোম ওদামা আদিম শব্দের বহুবচন ওদামা ও রোম রোম সম্রাটের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তখন তার দরবারে ছিল অতপর তিনি আবু সুফিয়ানকে তার নিকটে ডেকে নিলেন এবং আবু সুফিয়ানের সাথে যে সাথীরা ছিল তাদেরকেও তিনি ডাকলেন আর দোভাষীকে ডাকলেন দোভাষী মুতারজেম যে ট্রান্সলেট করে এমন একজন ব্যক্তি যেহেতু তাদের ভাষার মধ্যে আরবি এক দলের ভাষা ছিল আরবি যারা কোরআশ বংশের ছিলেন আবু সুফিয়ান এবং তার দলবল আর অন্য দলের ভাষা ছিল এব্রানি ভাষা বা অন্য যে কোনো এক ভাষা ফলে তারা দোভাষীর আশ্রয় নিলেন অতপর হেরাক্লিয়াস তিনি আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন এই যে ব্যক্তি যে নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মাঝে বংশের দিক থেকে তার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তিটা কে অর্থাৎ তিনি হয়তো তাকে জিজ্ঞেস করবেন এই ব্যক্তি সম্পর্কে তার সম্পর্কে কিছু বলয় বা ইত্যাদি ফলে তিনি প্রথমেই জেনে নিলেন যে বংশীয় দিক থেকে এই ব্যক্তি যে নিজেকে নবী হিসাবে দাবি করছে তথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বংশীয় দিক থেকে তার সবচেয়ে কাছের লোকটিকে সেই লোকটি তার সম্পর্কে সবচেয়ে বেশি সঠিক কথা বলতে পারব আবু সুফিয়ান তখন বললেন আমি বললাম যে বংশের দিক থেকে আমি তার সবচেয়ে নিকটাত্মীয় আমি সবচেয়ে তার কাছের ব্যক্তি তখন হেরাক্লিয়াস বললেন তাকে আমার অতি নিকটে নিয়ে আসো অর্থাৎ একদম কাছে নিয়ে আসো এবং তার সাথীদেরকেও তার পেছনে বসিয়ে দাও এরপর হেরাক্লিয়াস দোভাষীকে বললেন যে তাদেরকে বলে দাও আবু সুফিয়ান এবং তার দলবলকে বলে দাও যে আমি এর নিকট সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞেস করব সে ব্যক্তি সেই ব্যক্তি যে নিজেকে নবী বলে দাবি করে যদি সে আমার নিকট মিথ্যা বলে অর্থাৎ আবু সুফিয়ান যদি আমার নিকট মিথ্যা বলে তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে অর্থাৎ আবু সুফিয়ানের সাথে যে লোকেরা আছে তাদেরকে বললেন যে এই লোককে আমি সে মোহাম্মদ সম্পর্কে জিজ্ঞেস করবো সাল্লাহ সাল্লাম যদি সে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে কোনো মিথ্যা কথা বলে তাহলে তোমরা যারা আবু সুফিয়ানের সাথে আছো তোমরা আমাকে ধরিয়ে দেবে এবং তাকে মিথ্যুক বলবে আবু সুফিয়ান এ কথা শুনে বললেন আল্লাহর কসম আমার যদি এ লজ্জা না থাকতো যে আমরা তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে যে হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে সে মিথ্যা বলে প্রচার হেরাক্লিয়াসের কাছে বলেছে যদি এই ভয় এই লজ্জা আমার না থাকতো তবে অবশ্যই আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম কারণ সত্য বললে তো তাকে স্বীকৃতি দেওয়া হয়ে গেল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে যদি সত্য তথ্যগুলো দেই তাহলে তো তাকে স্বীকৃতি দেওয়া হয়ে গেলো কিন্তু তারপরেও আমাকে সত্য বলতে হলো কারণ মিথ্যা বললে সমাজে এসে আমাকে মিথ্যুক হিসাবে প্রচার করত এবং আমাকে মিথ্যুক বানিয়ে ছাড়ত ফলে আমার সামাজিক অবস্থান অনেক নিচে নেমে যেত আমি সেটা চাইনি আমি চেয়েছি আর আমার যে আভিজাত্য আছে ক্রয়েশ বংশের লোক সেই হিসাবে আমি চেয়েছি আমি যেন সত্যবাদী থাকি মূলত এটাই ছিল আবু সুফিয়ানের বক্তব্য এরপর হেরাক্লিয়াস সর্বপ্রথম আমাকে যে প্রশ্ন করেন এটা বলছেন আবু সুফিয়ান আমাকে যে প্রশ্ন করেন তা হলো বংশমর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সে কীরূপ বংশমর্যাদার দিক দিয়ে এই ব্যক্তি মোহাম্মদ তোমাদের মধ্যে কীরূপ আমি বললাম তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের এখানে দেখা গেল যে আসলে আবু সুফিয়ান এই কথাগুলো তখন তিনি ইসলামের মধ্যে না থাকলেও ঠিক বলছেন হেরাক্লিয়াস বললেন তোমাদের মধ্যে এর পূর্বে আর কখনো কি কেউ এরূপ কথা বলেছেন তোমাদের মধ্যে আর কেউ এরকম দাবি কি করেছেন আমি বললাম না তখন হেরাক্লিয়াস বললেন তার পূর্বপুরুষের মধ্যে কেউ কি বাদশাহ ছিলেন এই মোহাম্মদের পূর্বপুরুষের মধ্যে কেউ কি বাদশাহ ছিলেন আমি বললাম আবু সুফিয়ান বলছেন যে আমি বললাম না তিনি বললেন সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা তাকে অনুসরণ করে নাকি দোয়াফা যারা দুর্বল যারা সমাজের দিনহীন মজুর টাইপের মানুষ তারা আমি বললাম দুর্বল লোকেরা যে সম্ভ্রান্ত লোকেরা তাকে অনুসরণ করছে না দুর্বল লোকেরাই তার অনুসারী হতে আমরা দেখছি তিনি বললেন মানে হেরাক্লিয়াস বললেন তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে মোহাম্মদের অনুসারীদের সংখ্যা বাড়ছে না কমছে আমি বললাম তারা বেড়েই চলেছে তাদের সংখ্যা কমছে না বরং বাড়ছে হেরাক্লিয়াস বললেন তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে যে কোনোভাবেই হোক মোটিভেটেড হয়ে সে ইসলাম গ্রহণ করলো কিন্তু ইসলাম গ্রহণের পরে কেউ কি অসন্তুষ্ট হয়েছে ইসলামকে আর ভালো লাগছে না এইভাবে কেউ কি ইসলাম ত্যাগ করে আমি বললাম আবু সুফিয়ান বলছেন না তখন হেরাক্লিয়াস বললেন তার দাবির পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত করেছ আমি বললাম না তখন তিনি বললেন তিনি কি সন্ধি ভঙ্গ করেন মোহাম্মদ কি যে চুক্তি করেন চুক্তি কি কখনো ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের সন্ধিতে আবদ্ধ আছি জানি না এর মধ্যে তিনি কি করেন এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় মানে তাকে যখন বলা হলো মোহাম্মদ কি সন্ধিভঙ্গ করেন তিনি বললেন না ভঙ্গ করেন না এখনও পর্যন্ত করেননি তবে যেহেতু এখনও সন্ধি চুক্তিতে আমরা আবদ্ধ আছি জানি না হয়তো করলেও করতে পারে অনেকটা এই জিনিসটা বোঝানোর জন্য তিনি বললেন জানি না তিনি এর মধ্যে কি করেন তিনি যে কথাটা ঢুকিয়ে দিলেন নাবু সুফিয়ান এই যে কথাটা জানি না এর মধ্যে কি করেন এই কথাটা ঢুকানোর ভেতরে তার একটা অভিসন্ধি ছিল অভিসন্ধিটা কি সেটা আমরা আবু সুফিয়ান তার ভাষাই আমরা জানি বা জানার চেষ্টা করি তিনি বলছেন এই কথাটা ইমাম বখারি নিজেও বর্ণনা করছেন হাদিসের মধ্যে আবু সুফিয়ান বললেন এই কথাটি ব্যতীত নিজের পক্ষ থেকে আর কোনো কথা যোগ করার সুযোগই আমি পাইনি সব সত্য কথা তাকে বলতে হয়েছে যেহেতু তিনি সত্য বলার কারণটা ইতপূর্ব বর্ণনা করেছেন কিন্তু তিনি নিজের পক্ষ থেকে একটু সন্দেহ উদ্রেককারী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কিছুটা বিতর্কিত করার যদি কোনো ভাষা প্রয়োগ করে থাকেন সেটা শুধু এটাই এর বাইরে আর কিছুই তিনি বলার সুযোগ পাননি কারণ যেই প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো সলিড উত্তর তাকে দিতে হয়েছে হেরাক্লিয়াস বলেন তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছো কি তখন আবু সুফিয়ান বললেন যে আমি বললাম হ্যাঁ হেরাক্লিয়াস বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধের কি রেজাল্ট হয়েছে কি পরিণাম হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতির মতো কূপের বালতির মতো কখনো তার পক্ষে যায় কখনো আমার পক্ষে আসে অর্থাৎ বালতি যেমন নিচে ফেলার পরে কখনো পানি ওঠে কখনো পানি ওঠে না যদি কূপের মধ্যে পানি না থাকে তাহলে ওঠে না তাহলে কখনো আমাদের পক্ষে কখনো তাদের পক্ষে কখনো আমাদের বিপর্যয় ঘটে কখনো তাদের বিপর্যয় ঘটে হয়তো তিনি এ প্রসঙ্গে বলতে চেয়েছেন যে প্রথম যেমন বদর যুদ্ধে কুরাইশদের মহা বিপর্যয় ঘটেছিল কিন্তু ওহুদের যুদ্ধে আবার মুসলমানদের কিছু বিপর্যয় ঘটেছিল সেই জন্য তিনি বলেছেন যে কখনো তার পক্ষে যায় কখনো আমাদের পক্ষে আসে হেরাক্লিয়াস বললেন তিনি তোমাদের কিসের আদেশ করেন এই মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তোমাদেরকে কিসের আদেশ করেন আমি বললাম তিনি বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর অংশীদার সাব্যস্ত করো না তার সঙ্গে কোনো শরিক সাব্যস্ত করো না এবং তোমরা পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো আর তিনি আমাদের সালাত আদায়ের সত্য বলার চারিত্রিক নিষ্কলসতার এবং আত্মীয়তা সম্পর্কে আত্মীয়তার সাথে সদাচারণের নির্দেশ প্রদান করেন অর্থাৎ তিনি কি কি নির্দেশ দেন সেটা খুব সংক্ষেপে সত্যভাবেই আবু সুফিয়ান এখানে তুলে ধরেছেন এরপর হেরাক্লিয়াস দোভাষীকে বললেন তুমি তাকে বলো আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি তুমি তার জবাবে উল্লেখ করেছো এবার মানে হেরাক্লিয়াস আবু সফিয়ানের সাথে যে কথা হয়েছে তার একটা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং এটাকে তিনি নিজের ভাষায় কনভার্ট করে তিনি যেই ট্রান্সলেট করেছেন অর্থাৎ এর থেকে যে লেসানটা নিয়ে এসেছেন সেই লেসানটা মূলত হেরাক্লিয়াস এখানে আবু সুফিয়ানের উদ্দেশ্যে ব্যক্ত করছেন এবং উপস্থিত আরও যারা সভাসদ ছিল কিংবা আবু সুফিয়ানের সঙ্গী যারা ছিল তাদের সকলের উদ্দেশ্যে তিনি সেটা বর্ণনা করছেন দোভাষীকে বললেন সেটা যেন ট্রান্সলেট করে সবাইকে দেয়া হয় তাহলে কি বললেন তিনি তিনি বললেন তুমি তাকে বলো আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের প্রকৃতপক্ষে রাসুল এবং নবীগণকে তাদের কমের উচ্চ বংশে পাঠানো হয়ে থাকে তোমাকে আমি জিজ্ঞেস করেছি এ কথা যে তোমাদের মধ্যে তো পূর্বে আর কেউ এমন কথা বলেছে কিনা তুমি বলেছ না তা আমি বলছি পূর্বে যদি কেউ এরূপ বলতো তবে অবশ্যই আমি বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্বসুরীর কথার অনুসরণ করছে পূর্বের লোক বলেছে অতএব তিনিও তেমন বলছেন এরপর আমি তোমাকে জিজ্ঞেস করেছি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশাহ ছিল কি না যদি তুমি বলতে মানে তুমি বলেছ না আর তুমি যদি হাঁ বলতে তাহলে বুঝতাম যে তিনি সেই ব্যক্তির মতো আবার বাদশাহিত্য ফিরিয়ে আনতে চান বলে তিনি এখন নব্বতের মতো দাবি করছেন এমন ব্যক্তি যিনি তার বাপ দাদার বাদশাহী ফিরে পেতে চান কিন্তু তিনি তুমি তো না বলেছ ফলে তিনি এমন ব্যক্তি নন আমি এরপর জিজ্ঞেস করেছি এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ কি না তুমি উত্তরে বলেছ না এটা আমি বুঝলাম এমনটি হতে পারে না যে একজন মানুষ দুনিয়ার ব্যাপারে নিজেদের মধ্যে সব সত্য বলে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে এটা হতে পারে না আমি তোমাকে জিজ্ঞেস করেছি সম্ভ্রান্ত লোক তার অনুসরণ করে নাকি সাধারণ লোক দুর্বল লোক তুমি বলেছ সাধারণ দুর্বল লোকেরাই তার অনুসরণ করে আর বাস্তবেও এই শ্রেণীর লোকেরাই হচ্ছে নবী রাসুলগণের অনুসারী আমি তোমাকে জিজ্ঞেস করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বলেছ বাড়ছে প্রকৃতপক্ষে ইমান পূর্ণত লাভ করা পর্যন্ত বা ইমানে এসব লোকেরা পূর্ণত লাভ করা পর্যন্ত এরকম বাড়তেই থাকবে এরকমই হয়ে থাকে আমি তোমাকে আরও জিজ্ঞেস করেছি তার দিনে প্রবেশ করে কি কেউ অসন্তুষ্ট হয়ে বের হয়ে যায় তুমি বলেছ না ইমানের স্নিগ্ধতা অন্তরের সাথে মিশে গেলে ইমান এরূপই হয় ইমানে যারা কনভিনসড ইমানের স্বাদ যারা আস্বাদন করেছে তারা কখনো ইমান থেকে বের হয় না এটা কিন্তু হিরেক্লিয়াসের বক্তব্য তিনি বলেছেন ইমানের স্নিগ্ধতা অন্তরের সাথে মিশে গেলে এরকমই হয় তখন ইমানের প্রতি অসন্তুষ্টতার আর কোনো প্রশ্ন আসে না ফলে ইমান থেকে কেউ বের হয়ে যায় না হিরাক্লিয়াস আরও বলেন আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি তিনি সন্ধি ভঙ্গ করেন কি না তুমি বলেছ যে না প্রকৃতপক্ষে রাসুলগণ কখনো সন্ধি ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন তুমি বলেছ তিনি তোমাদেরকে এক আল্লাহর বন্দেগী করার নির্দেশ দেন এবং তার সাথে অন্য কোনো কিছুর অংশীদার স্থাপন করা বা শরিক না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে মূর্তি পূজা থেকে তিনি তোমাদেরকে নিষেধ আরোপ করেন এবং তিনি তোমাদেরকে আদেশ করেন সলাৎ আদায় করতে সত্য বলতে চরিত্রবান হতে ভালো থাকতে এবং মন্দ না হতে তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এ দু পায়ের নিচের জায়গার অধিকারী হবেন হেরাক্লিয়াস বলছেন তিনি তখন জেরুজালেমে ছিলেন বলছেন তিনি যদি সত্যবাদী হন এ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদি সত্যবাদী হয়ে থাকেন এতগুলো আলামত থেকে আমি যেটা বুঝতে পারলাম তিনি সত্যি নবী এবং এই নবী হিসাবে যদি সত্যি তিনি নবী হয়ে থাকেন তাহলে আমার এই দু পায়ের নিচের জায়গা তিনি অধিকারী হবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে কিন্তু তিনি যে তোমাদের মধ্য হতে হবেন এ কথা আমি ভাবতেও পারিনি হেরাক্লিয়াস বলছেন যদি জানতাম আমি তার নিকট পৌঁছতে পারবো তবে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম আর আমি যদি তার নিকট থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধৌত করে দিতাম অর্থাৎ তার খেদমত করতাম এরপর রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর সেই পত্রখানি আনার জন্য হেরাক্লিয়াস নির্দেশ দিলেন যা তিনি যে পত্রখানি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেহিয়াতুল কালবিকে দিয়ে বসরা শাসকের মাধ্যমে হিরাক্লিয়াসের নিকট প্রেরণ করেছিলেন এবং হিরাক্লিয়াস তিনি তা পড়লেন তাতে লেখা ছিল কি লেখা ছিল এই হাদিসের মধ্যে এই ভাষ্যের মধ্যে পুরোটা এসেছে বিসমিল্লাহ রহমান রাহিম পরম দয়ালু আল্লাহর নামে আল্লাহর বান্দা ও তার রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হেদায়তের অনুসরণ করে আসসালাম আলা মানিত্তাবা আল হুদা তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন নিরাপদ থাকবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রজার পাপি আপনার উপর বর্তাবে হে আহলে কিতাব এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক অভিন্ন তা হলো আমরা যেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করি কোনো কিছুকেই যেন তার শরীর সাব্যস্ত না করি এবং আমাদের কেউ যেন কাউকে পালন কর্তারূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম এটা সোরা আল ইমরানের মধ্যে তা আলাউ ইলা কালিমাতিন সাওয়া ইমবাইনানা অবাইনাকুম যেই আয়াতটি রয়েছে সেই আয়াতটি এখানে পাঠানো হলো আবু সুফিয়ান বললেন তখন হিরাক্লিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন পত্র পাঠও শেষ করলেন তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল চিৎকার ও হৈহল্লা চরমে পৌঁছল এবং আমাদেরকে বের করে দেওয়া হলো